আবু হুরাইরা হ্রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক মহিলা তার ছেলেকে ডাকল তখন তার ছেলে গির্জায় ছিল বলল হে জুরাইজ ছেলে মনে মনে বলল হে আল্লাহ একদিকে আমার মায়ের ডাক আর অন্যদিকে আমার সালাত মা আবার ডাকলেন হে জুরাইজ ছেলে বলল হে আল্লাহ আমার মা আর আমার সালাত মা আবার ডাকলেন হে জুরাইজ ছেলে বলল হে আল্লাহ আমার মা ও আমার সালাত মা বললেন হে আল্লাহ পতিতাদের সামনে দেখা না যাওয়া পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয় এক রাখালিনী যে বকরি চড়াতো সে জুরাইজের গির্জায় আসা যাওয়া করত সে একটি সন্তান প্রসব করল তাকে জিজ্ঞেস করা হলো এ সন্তান কার ঔরসজাত সে জবাব দিল জুরাইজের ঔরসের জুরাইজ তার গির্জা হতে নেমে এসে জিজ্ঞেস করল কোথায় সে মেয়েটি যে বলে যে তার সন্তানটি আমার সন্তানসহ মেয়েটিকে উপস্থিত করা হলে জুরাইজ বলেন হে বাবুস তোমার পিতাকে সে বলল বকরির অমুক রাখাল